প্রেরিত হয়েছেন সালাত এবং সালাম নাজিল পিয়াল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপর যিনি যেমন আফিদার দিক এবাদত বন্দিগির দিক আল্লাহ পাকের সম্পন্ন করেছেন আল্লাহর পক্ষ থেকে তেমনি আখলাখ চরিত্রের দিককেও পূর্ণতা দান করেছেন যেমন নবী করিম সাল্লামের সেই হাদিস রয়েছে বইস বলি ওতাম্মেম আমা আল আখলাম আমাকে রসুল করে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার উদ্দেশ্যে আমাদের মুসলিম সমাজে ব্যাধির শেষ নেই পাপের শেষ নেই ভুলের শেষ নেই যে দিক নিয়ে আলোচনা করা যাক প্রত্যেকটি দিকের প্রয়োজন রয়েছে আকিদার দিকে নজর দিলে দেখা যায় আকিদাই এমন আমাদের বড় বড় ভুল রয়েছে যে ইমান নিয়ে টানাটানি এবাদত বন্দিগিতে এত ঘাটতি রয়েছে যে সবচেয়ে বড় ফরজের পরোয়া নেই আখলাখ চরিত্রের দিক থেকে আমাদের এমন অবনতি হয়েছে যে আমরা দিনেরও নয় দুনিয়ারও নেই অধিকাংশ মুসলিম আজকে না দিনের আকিদা ইবাদত ঠিক থাকতো দিন ঠিক থাকতো যার একটা অংশ আখলাখ চরিত্র যদি এগুলি ঠিক থাকতো তাহলে আখেরাত সুন্দর হইতো দিন সুন্দর হইত আর যদি এবাদত বন্দী ছাড়া যেমন অমুসলিমদের অবস্থা আখলাখ চরিত্রের দিকটাও ঠিক থাকতো তাহলে দুনিয়াটাও ভালো হইত এই জন্য আজকাল অধিকাংশ মুসলিম না দিনের না দুনিয়ার না দিনের দিক থেকে তাদের অগ্রগতি আর না দুনিয়ার দিক থেকে কোনো অগ্রগতি রয়েছে তো এই শোচনীয় অবস্থায় আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের আখলাখ চরিত্র সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লামের আখলাখ চরিত্র আলোচনা করা শুধু কিসা কাহিনীর জন্য নয় আর প্রাচীন যুগের কোনো ইতিহাস বর্ণনা করার জন্য নয় কোনো মহান ব্যক্তির জীবনী বর্ণনা করার উদ্দেশ্যে নয় বরং নবী করিম সাল্লাহ সাল্লাম প্রত্যেক মানুষের জন্য উত্তম আদর্শ আর বিশেষ করে যারা আল্লাহ বিশ্বাসী পরকালে বিশ্বাসী যেমন কোরআনে কেরিমের সুরায় আহজাবের আয়াত নম্বর একুশে মহানাল্লাহ সাত করেছেন লাকাত আল্লাহ রাসুলিল্লাহ হাসান নিঃসন্দেহে তোমাদের জন্য রাসুল্লাহ সাল্লাহ মধ্যে রয়েছে হাসানা উত্তম আদর্শ লেমান কানাইয়ারুল্লাহ বিশেষ করে যারা আল্লাহ বিশ্বাসী আল্লাহর সাথে সাক্ষাতে আশাবাদী অলিয়ামাল আখের আর পরকালে বিশ্বাসী পরকাল সম্পর্কে আশা রাখে যে পরকালে ভালো মন্দের প্রতিদান বদলা অবশ্যই পাবে দুনিয়ায় হক বাতিলের ফয়সালা না হলেও দুনিয়াতে পাওনাদার পাওনা না পেলেও দুনিয়াতে মজলুম জুলমের শিকার হয়ে সারা জীবনটা থেকে গেলেও আখেরাতে প্রত্যেকের নিজ নিজ প্রাপ্য হক পূর্ণ মাত্রায় পাবে যারা আল্লাহ বিশ্বাসী যারা পরকালে বিশ্বাসী তাদের জন্য বিশেষ করে কারণ কারণ তারা আল্লাহ পাকের প্রতি ইমান নিয়ে এসছে আল্লাহ পাখের রসুল সাল্লা প্রতি ইমান নিয়ে এসছে সুতরাং তাদের জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম উত্তম আদর্শ উসাই হাসানা রাসুল্লাহ সাল্লা সাল্লাম জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের জন্য উত্তম আদর্শ প্রথম দেখতে হবে আমাদের আকিদার বিষয়ে আমাদের বিশ্বাস আকিদা কেমন হবে যেমন ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আকিদা বিশ্বাস আমাদের এবাদত বন্দে কি আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক কেমন হইতে হবে যেমন ছিল রসুল্লাহ সাল্লামের আল্লাহ পাকের সাথে সম্পর্ক এবাদত বন্দীর তারিকা আমাদের আখলাখ চরিত্র কেমন হইতে হবে যেমন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উত্তম চরিত্রকে পূর্ণ করে গেছেন এবং তিনি কোরআনের বাস্তব চিত্র ছিলেন যেমন নবী করিম সাল্লাম সম্পর্কে মা সালাদি আল্লাহ আনহাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন সেই মুসলিম হাদিস রয়েছে কানা খুলুক সাল্লাম আল কোরআন রসুল্লাহ সাল্লামের আখলাক চরিত্র ছিল আল কোরআন করিম কোরআন করিম কেমন করে চরিত্র হয় কোরআন করিমের বাস্তবায়ন করা কোরআন করিমের শুরু থেকে শেষ পর্যন্ত এক একটি বিষয়ের প্রতি আমল করা সেই মোতাবেক জীবন গড়া সেই মোতাবেক চলা সেই মোতাবেক জীবন তৈরি করা এটাই হচ্ছে উল্লাহ সাল্লামের চরিত্র তাহলে কোরআন একাডেমি যা আছে আল্লাহ পাখের বহি তার বাস্তব রূপ হচ্ছে উল্লাহ সাল্লাম এবং তার চরিত্র রসুল্লাহ সাল্লাহ ইসলামের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন আমাদের কাউকে আল্লাহ সার্টিফিকেট দেন তবে নবী করিম সাল্লামের তালিকায় চললে নবী করিম সাল্লামের মহান চরিত্র গ্রহণ করলে এবং সেই মোতাবেক চলার জন্য প্রচেষ্টা রাখলে আমরা ইনশাআল্লাহ তালা উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো আর এটাই হচ্ছে উদ্দেশ্য যাতে করে আমরা এসব জেনে প্রথম কথা আমাদের জানার অভাব জানি না যে এইরকম আমাদের ভালো চরিত্র হওয়া উচিত একজন পুরুষ জানে না তার চরিত্র কেমন তার স্ত্রীর সাথে হওয়া উচিত একজন মহিলা জানে না তার স্বামীর সাথে কেমন আচর আচরণ চরিত্র হওয়া উচিত একজন মানুষ জানে না যে তার প্রতিবেশীর সাথে তার আত্মীয় স্বজনদের সাথে তার দেশবাসীর সাথে মানুষের সাথে মুসলিমের সাথে কেমন আচার আচরণ হওয়া উচিত এটা জানেন না সবচেয়ে বড় রোগ হচ্ছে জেহালত অজ্ঞতা এই অজ্ঞতা দূর করার উদ্দেশ্যে আমাদের এই আলোচনা যে নবী করিম সাল্লা ইসলামের আখলা চরিত্র মানুষের সাথে কেমন ছিল জানার পরে হচ্ছে কর্মের পালা আমলের পালা তারপরে আমল করার ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা করতে হবে যে কে কেমন আমল করতে পারে লিয়াবুয়াকুম আইয়কুম আল্লাহ করেছেন আল্লাহ পাক তোমাদের পৃথিবীতে এই জন্যই সৃষ্টি করেছেন যে যাতে করে তোমাদের পরীক্ষা করা সম্ভব হয় যে তোমাদের মধ্যে কে ভালো কর্ম করে আসছে তাহলে জানার পরে প্রথম জানা জরুরি না জানলে কি করে বা আপনি আখলাখ চরিত্র গঠন করবেন জানার পরে কর্মের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে হবে যে কে কত সুন্দর চরিত্র গঠন করতে পারি কে কেমন চরিত্রবান হতে পারি চরিত্রের ক্ষেত্রে অনেক এমন মানুষরাও বদনাম আজকালকার জামানায় যাদের আকিদা সন্ত্রাহিত আকিদায় শীত নেই আকিদায় কুফুরি নাস্তিকতা নেই আকিদায় কবর মাজার পূজা নেই আকিদায় বীরতন্ত্র নেই সুফিজম নেই আকিদায় কুসংস্কার নেই বিদাত নেই অনেকের এবাদত বন্দেগি ঠিক আছে আকিদার সাথে সাথে পাঁচত্ব নামাজও ঠিক আছে ফারায়জ অজেবাদ অনেকটাই ঠিক আছে কিন্তু আখলাখ চরিত্রের ক্ষেত্রে মানুষের সাথে একেবারেই দুর্বল একেবারে কমজোর সুতরাং আমাদের প্রত্যেকটি দিককে সুন্দর করতে হবে এই উদ্দেশ্যে আজকের বিষয়বস্তু আপনাদের সামনে পেশ করবো সংক্ষেপে নবী করিম সাল্লা সাল্লামের চরিত্র মানুষের সাথে কেমন ছিল আল্লাহ আব্রাবুল আলসুরে কালামের আয় নম্বর চারে সাদ করেছেন মোহাম্মদ সাল্লাম নিশ্চয়ই তুমি নিঃসন্দেহ নিশ্চয় তুমি লা আলা আজিম মহান চরিত্রের ওপর প্রতিষ্ঠিত রয়েছে মহান চরিত্র খলুক আজিম মহান চরিত্রের অধিকারী তুমি আল্লাহ ফাকরাবুল এই সার্টিফিকেট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি দিয়েছেন আল্লাহ ফাকরাবুল নবী করিম সাল্লাহ সাল্লামের কিছু ভালো চরিত্র সম্পর্কে সুরে আল ইমরান আয়াত নম্বর একশো উনষাটে বলতে গিয়ে সাদ করছেন ফাবিমা রহমাতি বিন আল্লাহ আল্লাহ ফাকরাবুল আলমিনের বিশেষ রহমতেই তুমি মানব জাতির উদ্দেশ্যে অন্যান্য মানুষের উদ্দেশ্যেই তুমি নম্র ব্যবহার করে থাকো অন্য অন্য মানুষের সাথে নরম আচরণ করে থাকো লিমতা দাও তাদের সাথে নম্র ব্যবহার করে থাকো তুমি যদি কর্কশ ভাষী হতে নিষ্ঠুর হতে তোমার হৃদয় যদি শক্ত হইত গালিদ আল লাল ফাজুমিন হাউলেক তাহলে মানুষ নিষ্ঠুর ব্যক্তি দেখে কর্কশ ভাষী দেখে তোমার কাছ থেকে দূরে সরে যেত কেটে পড়তো লাল ফাজুমিন হাউলেক তোমার আশপাশ থেকে দূরে পালিয়ে যেত সরে যেত সুতরাং হে নবী মোহাম্মদ সাল্লাম মানুষদেরকে তুমি মার্জনা করে দাও মাফ করে দাও কেউ ভুল করলে তুমি মাফ করে দাও নবী করিম সাল্লামের ব্যক্তির সাথে নিজের স্বার্থের সাথে কেউ যদি বেয়াদবি করত কখনো তিনি প্রতিশোধ নেননি জানাবি করিম সাল্লামের সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে আসবে আর মাফ করে দাও কিন্তু আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য হ্যাঁ প্রতিশোধ নিয়েছে নিজের স্বার্থে নিজের পরিবারের স্বার্থে কোনো প্রতিশোধ নেই দিনের জন্য রবুল আলমিনের জন্য আল্লাহর দিন নষ্ট করেছে হ্যাঁ তখন তিনি দণ্ডবিধানের বাস্তবায়ন করেছে যেটা ক্যান্সারের চিকিৎসা স্বরূপ আল্লাহ বলছেন তুমি মাফ করে দাও মানুষকে যদি কেউ ভুল করে বস্তাব ফেরলাম শুধু মাফ করা নাই মাফ করার সাথে আল্লাহর কাছে তাদের জন্য মার্জনা কামনা করো ক্ষমা করো যে আল্লাহ এদেরকে মাফ করে দে এরা ভুল করেছে অন্যায় করেছে এদেরকে মাফ করে দাও অশাহের রহমফিল আম আর কাউকে ছোট মনে করে দূরে সরিয়ে দিও না বরং তাদেরকে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে পরামর্শে রাখিয়া তাদের সাথে পরামর্শ নিয়ে শাহাবির রহমফিল যে যেমন ময়দানে যে ক্ষেত্রে পরামর্শ দিতে পারে সেই ক্ষেত্রে পরামর্শ নিতে হবে নাকি কালিম সাল্লাহ সাল্লামের বাস্তব জীবনটা এরকমই ছিল যুদ্ধের সময় মদিনার যেই দিক থেকে শত্রু ঢোকার আশঙ্কা সেই দিকে পরীক্ষা খনন করতে হবে গর্ত খোদাই করে হেফাজতের ব্যবস্থা করতে হবে পরামর্শ নিয়েছিল নবী করিমসাসমান নিজের বিবি উম্মা সাল্লামা রাজি আল্লাহ তালানার পরামর্শ নিয়েছেন হুদাইবিয়ার সন্ধির সময় এইভাবে নবী করিম আলী সাল্লাম বিভিন্ন সময় সাহাবাই কেরামদের কাছে পরামর্শ নিয়েছেন পরামর্শ যোগ্য ব্যক্তিদের কাছ থেকে নেওয়া হয় পরামর্শ যার তার কাছ থেকে নেওয়া হয় না পরামর্শ যার দ্বারা সেখানে কল্যাণ হতে পারে তার দ্বারা নেওয়া হয় অর্থাৎ পরামর্শ মানে গণতন্ত্র নয় যেমন এক শ্রেণীর মূর্খরা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করেছে ফায়জা আজম তা আল্লাহ পরামর্শ নেওয়ার পরে যদি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যাও দৃঢ় সংকল্প করো যে এই কাজটা করতে হবে তাহলে ভরসা করো আর কাজে নেমে পড়ো পরামর্শ নিলেন পাঁচজন পাঁচ রকম বললো একটাই তো নেবে না এই একটা নেওয়ার ক্ষেত্রে যখন দৃঢ় সংকল্প হয়েছে আল্লাহকে তবক্কল করো ভরসা করো আর কাজে নেমে পড়ো এমন নাই যে পাঁচজন পাঁচ রকম কথা বলছে কোনো নেই না এটা যুক্তিসঙ্গত না চরিত্র সম্পর্কে আলোচনা শুরু সরাসরি আলোচনাগুলি পেশ করে প্রত্যেকটি সহি রয়েছে অধিকাংশ বিষয়গুলি সহিবকারী মুসলিম রয়েছে নয় আবুদনা নাসাইদ রয়েছে এমাম তিরমিজির একটি সোনানে তিরমিজিতে বা জামে তিরমিজিতে অধ্যায় রয়েছে কিতাবু সামায় রসুর উল্লাহামের আখলাক চরিত্র এবং শারীরিক গঠন সম্পর্কে এই সামায় সামায়াল তিরমিজি বলে আমাদের দেশে আলম সমাজে খুব প্রসিদ্ধ রয়েছে মশুর রয়েছে এতেও অধিকাংশ বিষয়গুলি রয়েছে আমি প্রত্যেকটা বরাত বা রেফারেন্স হয়তো আলোচনা করবো না সময় স্বল্পতার জন্য তবে প্রত্যেকটি বিষয় নবী করিম সাল্লাম সম্পর্কে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত যেমন সাল্লাম রূপ চেহারার দিক থেকে কান আহসানুর সবচেয়ে সুন্দর ছিল রসুল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি সুন্দর ছিলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে সাহাবাহিক রামরা পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করেছেন যেমন তার সুরত সুন্দর ছিল চেহারা সুন্দর ছিল তেমন আর আখলাখ চরিত্র সবচেয়ে বেশি সুন্দর ছিল ও আহসান উন্নাসে হোলকান আখলাখ চরিত্র ব্যবহারের দিক থেকে নবী করিম সাল্লাম সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন সেই মুসলিম এই বিষয়টি রয়েছে কখনো অশ্লীল কথা বলতেন না এখন ফাহিসা অশ্লীল কথা বলতেন অশ্লীল কথা যারা বলে তারা দুই রকম একরকম হচ্ছে তার প্রকৃতি হচ্ছে অশ্লীলতা ও জন্মগত অশ্লীলতার উপর পয়দা হয়েছে যার ফলে অশ্লীল কথায় ভালো লাগে যেন স্বভাব হয়ে গেছে অশ্লীল কথা বলা এইরকমও ছিলেন না রসল্লাহ সাল্লাম ওয়ালা মোতাফা হিসান আর কোন কোন লোক আছে না জন্মগত ভাবে লোকটা ভালো ছিল ছোটকাল থেকে কখন খারাপ কথা শোনা যায় না কিন্তু লোকজনকে দেখে যে অশ্লীল কথা বলে সেভাবে যে অশ্লীল কথা বলে মনে হয় বাহাদুরি হ্যাঁ বীরত্ব সুতরাং সেও বানিয়ে বানিয়ে হ্যাঁ অশ্লীল কথা বলার চেষ্টা করে আসে না মুখে তারপরে বলার চেষ্টা করে মতো খাইস নবী কারিম কখনো এইরকম করতেন না ওয়ালা সাক্ষাবান ফিরবিন আসওয়া আর না হাটে বাজারে গিয়ে হইচই করতেন চিৎকার করতেন যেমন অভদ্র মানুষদের চরিত্র অভদ্র মানুষদের কাজ কি আছো শোনো শোনো শোনো পেছন দিক থেকে এই চিৎকার রাস্তায় বাজারে হাটে ঘাট তাই না কথা বললে চিৎকার করে হ্যাঁ? এটা হচ্ছে অবধ অশিক্ষিত যারা সভ্যতা বুঝে না ইসলামও বুঝে না দুনিয়ার সভ্যতাও বুঝে না তাদের কাছে হাটে বাজারে তিনি কখনো হইচই করতেন না চিৎকার করতেন না ভদ্রভাবে কথা বলতেন আর কখনো মন্দের বদলা মন্দ দিতেন না একটা লোক মন্দ করিল সেজন্য তোমাকে মন্দ করতে হবে একটা লোক চোখ রাঙা দিল আপনিও রাঙা চোখে কথা বলবেন একটি লোক থু দিল তা আপনিও থু আর তারপর দুইজনে লাফি মারামারি শুরু হয়ে গেল তাই না হচ্ছে না হচ্ছে না এরকম কখনো রসুল্লাহ করতেন না নিয়ে আফু ব্যস্তা তবে কেউ যদি খারাপ করত তাহলে তিনি মাফ করে দিতেন এবং উপেক্ষা করতেন মাফ করে দিয়ে মাফ করে দেওয়া দুই রকম একজন ইয়াস্তা ফাফ ওয়াস্তাহ করা আল্লাহ দুটো কথা বলেছে মাফ করো এবং উপেক্ষা করো অনেক সময় মাফ তো করে দিলেন যে কোনো স্বার্থে হোক না কেন লোকেরা ধরে নিল অথবা তখনকার মতো মাফ করে দিলেন কিন্তু আচ্ছা ঠিক আছে আজকে কিছু বললাম না কিন্তু সুযোগ পেলে তোকে দেখবো তাহলে আপনি সাফা করলেন উপেক্ষা করলেন না চান্সে থাকলেন যে কখন চান্স পাবো যে তোকে চাপবো দেখবো তোকে না আল্লাহ পাকে দুটো হুকুম করেছেন মাফ করো এবং একেবারে উপেক্ষা করো ছেড়ে দাও তিরমিজিতে বিষয়টি রয়েছে নবী করিম সাল্লাহ আলী ইসাল্লামের ওপর জুল করা হলে কেউ বাড়াবাড়ি করলে কখনো তিনি প্রতিশোধ নেননি অমান্তা সালামেন তিন জলেমা হাকাত্ত কখনো তিনি প্রতিশোধ নেননি বাড়াবাড়ি করুক অত্যাচার করুক কখনো রসল্লাহ সাল্লাম প্রতিশোধ নেননি এটা বাস্তব প্রমাণ মক্কা মক্কা ওই কাফেররা মজুদ যেই কাফেরা জুলম অত্যাচার করেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর আর মক্কায় এরা এখন শীর্ণত করেছে নবী সাল্লাম যা ফেসাল করবেন তারই বাস্তবায়ন হবে প্রত্যেকের গলা কাটা হোক টুকরো টুকরো করে দাও সবকিছু সম্ভব ছিল তারপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইদহাবু যাও যাও তোমাদেরকে ছেড়ে দিলাম ছেড়ে দিলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আলমিনের হারাম কিন্তু নিষিদ্ধ কোনো কাজ না করা হয়েছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান লঙ্ঘন না করা হয়েছে আল্লাহর বিধান লঙ্ঘন করলে এটা আর নবীর হক থাকলো না এটা আল্লাহ পাকের হক আল্লাহ পাকের হক নষ্ট করেছে দিন নষ্ট করেছে ফায়দান তাহাকা মিন মাহারিমিল্লাহ সেই যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের হারাম কিন্তু নিষিদ্ধ এমন কিছু কেউ করত তাহলে কানামিন আসাদ দেহিম ফিজাল তাহলে সবচেয়ে বেশি রাগান্বিত তাহলে নবী করিম সাল্লামের জীবনে কখনো যদি রাগান্বিত অবস্থা দেখেন কি জন্য রাগান্বিত হয়েছে আল্লাহর হক নষ্ট করা হয়েছে আল্লাহর দিনকে নষ্ট করা হয়েছে সেই জন্য তিনি রাগান্বিত হয়েছে যেমন নসরুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রাগান্বিত হইলেন একবার কখন যখন দেখলেন যে ওসামাকে ওসামিন বিন সুপারিশ করার জন্য পাঠিয়েছে যে কোরাইশ বংশেরই মাকসুমি কোরাইশ বংশেরই আমি মহিলা চুরি করেছে এই মহিলার হাত কাটা হবে এটা বংশের জন্য লজ্জাকর বিষয় মানহানি বড় মানহানির বিষয় সুতরাং একে মাফ করে মানুষের কাছে হইতে পারে যারা চরিত্রহীন ওইসব মানুষের কাছে হইতে পারে যারা পরকাল সম্পর্কে গাফেল ওইসব মানুষের দ্বারা হইতে পারে স্বজন প্রীতি আপনকে ছেড়ে দাও পরকে শাস্তি দাও এটা ওদের দ্বারা হইতে পারে যে আল্লাহকে ভয় করে না পরকালকে ভয় করে আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে যাহার নামে সম্মুখীন হইতে হবে এসব নিজেদের চিন্তা নেই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কখনো নিজের স্বার্থে রাগান্বিত হতে রসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ পাকের পক্ষ থেকে যদি দুটো অপশন দেওয়া চয়েস হয় এটা করেন না হয় এটা করেন এটাও চলবে এটাও চলবে বেশ কিছু বিষয় রয়েছে এটাও চলতে পারে অনেক ইসলামের বিধিবিধান রয়েছে তাহলে কোনটা গ্রহণ করতেন যেটা মানুষের জন্য সহজ এটা মানুষের জন্য সহজ এইরকমই হচ্ছে কসরের নামাজ সফরের কসর করতে পারেন আবার জায়েজ আছে পুরো নামাজ পড়া কোনটা সহজ কসর করা সহজ হ্যাঁ সফরে জমা করা জায়েজ আছে জমা করতে পারেন জোহর আসর জমা করতে পারেন আর মাগরে জমা করতে পারেন আর আলাদা আলাদা করতে পারেন নবী করিম জমা করেছেন না করেন নাই করেছেন এইরকম ভাবে যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ে নবী করিম সাল্লাহ সাল্লাম কমা খুইয়ে রাবেন আমরাই দুটি বিষয়ে যদি নবী করিম সাল্লাহামকে ইফতিয়ার দেওয়া হইতো স্বাধীনতা দেওয়া হইতো যে এটা চলবে এটাও চলবে এটাও করতে পারো এটাও করতে পারো এইভাবে করতে পারো এইভাবে করতে পারো তাহলে ইল্লা ইফতার ইসলাম যেটা সহজ হইতো মানুষের জন্য সেটাই তিনি পছন্দ করতেন মা আল্লাহ এখন ইসমান তবে যতক্ষণ গোনার কাজ না হ্যাঁ গোনার কাজ হলে হ্যাঁ এটা করলে গোনা আছে আর এটাতে গোনা নেই কখনো না গোনার কাজ কখনো তিনি বাছাই করেননি রসুল্লাহ সাল্লাহ মানুষের সাথে আচরণ মামা দেখি সেই কোন ব্যক্তিকে কোন মানুষকে তো করা কোন প্রাণীকে পর্যন্ত নিজ হাতে মারেননি কোন কাউকে মারেননি কোন কিছুকে মারেননি ওয়ালা আবদান কোন পশু পাখিকে মারেননি ওয়ালা আবদান কোন গোলাম দাসকে কৃত দাসকে মারেননি ওয়ালা খাদেমান কোন খাদেম চাকর নকর কেউ মারেননি ওলা ইমরাতান স্ত্রী মারেননি কোন বিবিকে কোন স্ত্রীকে রসুল্লাহ সাল্লাম মানধর করেননি অথচ এমন লোক দেখেন আজকালকার মুসলিম সমাজে তার দুটো স্ত্রী আছে চারটা নয় চারটা বিষয় তো কোনো মুসলিমের জন্য যায় না রাসুল উল্লাহ একসাথে নয়টি থেকেছে তার এটা আল্লাহ রব্বর স্পেশাল হুকুম এবং অনুমতি দুটো স্ত্রী আছে আর বলতে পারবে সেই মুসলিম যে আমি দুই স্ত্রীর কাউকে মারিনি এরকম লোক পাওয়া আজকাল মুশকিল হ্যাঁ একটা স্ত্রীতে অনেকে হয়তো বলে আমি জীবনে আমার স্ত্রী তাই না দুটো স্ত্রী আছে তিনটে স্ত্রী আছে আর আমি কাউকে জীবনে মারিনি এইরকম লোক আজকাল মুসলিম সমাজে এইরকম চরিত্রবান খুঁজে পাওয়া মুশকিল অসম্ভব বললেও ভুল হবে না হয়তো আজকালকার জমানায় চরিত্রের অবনতির জমানায় জল অত্যাচারের জামানায় খেয়াল খুশি চলাফেরার জামানায় কুপ্রবৃত্তির অনুসরণের জামানায় হ্যাঁ, মানুষকে মানুষের গোলামি থেকে আল্লাহ পাকের গোলামের দিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে শির কুফরি দূর করার উদ্দেশ্যে মানব জাতির ক্যান্সারের রোগের চিকিৎসার উদ্দেশ্যে আল্লাহ ফকরবুল জিহাদ ফরজ করেছেন না হ্যাঁ, সেখানে অস্ত্র ধারণ করেছেন তারপরেও রসুল্লাহ মোবারক হাত দিয়ে কোন কারো আঘাত করেননি একজন কাফের দুষ্ট ছাড় যে রসুল্লাহ সাল্লামকে হত্যা করার জন্য এগিয়ে আসছিল রসুল্লাহামের মোবারক অস্ত্র শুধু স্পর্শ করেছিল ওই কাফেরকে তাতে সে অস্থির হয়ে ছটপট করে ধ্বংস হয়েছে রসুল্লাহামের মোবারক হাত দিয়ে কাউকে মারধর করেননি তিনি রহমতুল্লিল আলমী রহমতুল্লিল মোমিনিন আল্লাহ পাক বলেননি মোমিনদের জন্য রহমতি কথা বলেছেন রহমতুল্লিল্লা আলমী রহমতুল্লিল নাস মানব জাতির জন্য রহমতি কথা বলেছেন রহমতুল্লিল আলমিন বিশ্ব জগতের সমস্ত কিছুর জন্য রহমতি আলাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের জাতে বা সত্তা ছাড়া পৃথিবীতে যে কেউ আছে আর যা কিছু আছে সবগুলোর নাম হচ্ছে আলাম মানব জগৎ জেন জগৎ ফেরিস্তা জগৎ গাছের জগৎ পাখির জগৎ এভাবে জগৎ বলা আলাম মানে জগৎ পাথরের জগৎ ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুর জন্য আর সকলের জন্য মোহাম্মদ রসুল্লাহাম আল্লাহ পাকসরে আম্বিয়াতে ঘোষণা করেছেন নবী করিম সাল্লাহ আলী সাল্লামের সম্পর্কে যে বিষয়টি বললাম সেই মুসলিমে রয়েছে আনাস রাজি আল্লাহ তালানহ বলছেন রাসুল্লাহ উত্তম চরিত্র সম্পর্কে খাদাম তো রাসুল্লাহ সাল্লাহ ইসলাম খাদাম তো রাসুল্লাহ সাল্লাহ ইসলাম আমি আল্লাহ পাকে রাসুল সাল্লামের সেবা করেছি খেদমত করেছি আশা শ্রেণী দশ বছর ধরে মা রেখে দিয়ে চলে গেলেন নবী করিম সাল্লামের খেদমতে যে খেদমত করবে দিন শিখবে আর দ্বিতীয় বিয়ে ছিল তার মায়ের উম্মা সাল্লামের এই স্বামীর বাড়িতে কি আর করবে আনাস এর চাইতে ভালো নবী করিম সাল্লাহ হাতটা ধরে নিয়ে এসে রাসুল্লাহ সাল্লামকে বললেন আনাস আর মোহাম্মদ সাল্লাম ইয়া রাসুল্লাহ দা আনাস গোলামুন ইয়াহদিমুকা এ আনাস আমার প্রিয় ছেলে আপনার খেদমত করতে চাই খেদমত করবে আমি চাই যে আপনার খেদমত করে সেবা করে দেব দশ বছর ধরে মদিনায় নবী সাল দশ বছর থেকে তাই না তাহলে মদিনা হিজরতের সাথেই আনাস আল্লাহ তালা আনহ খেদমত শুরু করেছেন শেষ জীবন পর্যন্ত ফামা কাল আলী কত আমাকে উহ আহ করেননি আমাদের সমাজের বিভিন্ন ভাষায় বিভিন্ন ভঙ্গিমাতে বলে উফ উহ আহ কে উফ বলা করলাম উফ কখন উহ আহ এসব কথা বলবে কখন না ওমা কাল আলী সেই ইনসানাত খাদেমকে চাকরকে পর্যন্ত বাপ মা নয় হ্যাঁ? স্ত্রী নয় ছেলে মেয়ে নয় খাদেন চাকর খেদমত করছে তাকেও রসুল্লাহ সাহেব কখনো ও এইসব কথা বলেননি আর আমাকে কখনো এই কথা বলেননি যে তুমি এটা কেন করলে আমি করে নিয়েছি বিনা অনুমতিতে ভালো লেগেছে করে ফেলেছি আর কাজটা হয়তো না বিশ্বাসের পছন্দ মোতাবেক ছিল না এটা না করলেই ঠিক ছিল তারপরে এই কথা বলেন কেন করলে তুমি কে বললো তোমাকে যেমন আজকাল আমরা চান্স করে থাকি আমাদের অধীনস্থ ব্যক্তিদেরকে ওয়ালা আলী সাইন তারা একটু আর কোনো কাজ হয়তো করতে বলেছেন বা নবী চান যে হো আর ছেড়ে দিয়েছি করিনি গাফিলতি হয়েছে পরে করব লেমা তার একটা কেন করনি কেন ছেড়েছে কেন কাজটা হয়নি কেন না কখনো এইভাবে রসুল্লাহ তিনি বিজিতে বেশি করি হয়েছে রসুল্লাহ উত্তম চরিত্র মানুষের সাথে দেখা সাক্ষাতের ক্ষেত্রে ওখানা রসুল্লাহ সাফাহা রাজুলান আউ সাফাহ রাজুল মানুষের সাথে যখন হাতে হাত মিলাতেন মুসাফা করতেন অথবা অন্য কোনো মানুষ তার সাথে মুসাফা করত হাতে হাত দেওয়ার পরে নিজের হাতটা টেনে নিতেন না চট করে হাতটা এখন আমরা যতক্ষণ পর্যন্ত ওই লোকটি যে মুসাফা করলো বা যার সাথে নবী করিম সাল করলেন সেই লোকটি যতক্ষণ না টেনে নিত হতে পারে তার প্রয়োজন রয়েছে হতে পারে সে চায় যে আর হাতটা দিয়ে থাক তার তাহলে আপনার আমার চরিত্র কেমন রয়েছে না না না ব্যস্ত আছি সালাম মশাল করলেও আজকালকার সালাম মশাল মুসলিম সমাজের কেমন তিন তিন আঙুলে ঠেকা সামনের দিকটা ঠেকা এই ঠেকানো লোক কিছু লোক আছে যে আলোতের কারণে কোনো কাজ যে কোনো কারণে আমার সেটা ঠেকাতে কি ব্যাপার আমি বিদাতি দুই হাত দিতে বলছি না আর ইনশাআল্লাহ তাহলে এই বিষয়ে আলোচনা করে দুই হাতে দুই দুই চার হাতে মুসাফা নাই এক হাত দুই হাতে ইসলামিক মুসাফা কিন্তু হাত দিতে গিয়ে আপনি ওই শুদ্ধ অগ্রভাগ দেবেন একটু বাস না এটা ইসলামিক তরিকা নাই মুসাফা পুরো হাত দেবে না হাতে হাত দিয়ে মুসাফা করবেন নবী করিম ইসলাম উত্তম চরিত্র হচ্ছে যেটা আপনার জন্য গ্রহণ করা উচিত যে যতক্ষণ ওই ব্যক্তির প্রয়োজন না পেটেছে হাত না টেনেছে আপনি নিজে থেকে হাত টানার চেষ্টা করেন হইল দিলাম না এরকম রয়েছে রসুল্লাহ যখন মানুষের সাথে কথা বলতেন তখন পুরো মুখমন্ডল ফিরিয়ে তার দিকে দেখে কথা বলতেন পুরো মুখমন্ডল চেহারা ফিরিয়ে কথা বলতেন আজকাল অনেকেই আমরা কথা বলি হ্যাঁ কিন্তু চেহারার সাথে চেহারা মেলে এটা আজ নতুন মানুষের সাথে আচরণের ক্ষেত্রে শেখানো হচ্ছে এটা কোনো নতুন কথা নয় ইসলাম চোদ্দশো বছর আগে শিখিয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাহেব চোদ্দশো বছর আগে শিখিয়েছে কোনো মানুষের সাথে কথা বললে এটা বলে ফেস টু ফেস সামনা সামনি চেহারাকে চেহারা মিলিয়ে দুই চোখে দুই চোখ মিলিয়ে চার চোখ মিলিয়ে সালাম আলিকুম আলিকুম সালাম কেমন আছেন ভালো আছেন এবার সালাম আলিকুম কেমন আছেন ভালো আছেন হ্যাঁ। এসে আপনি টেবিলে বসে আছেন টেবিলে বসে আছেন অফিসে বসে আছেন অথবা নিজের ঘরে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন কি খবর না এরকম এই এইদিকে আপনি কম্পিউটারে কাজও করছেন হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলেন না না না আপনি ছেড়ে দেন আপনার কাজটা ছেড়ে দেন আপনার কাজ ছেড়ে দিয়ে যে সামনে এসছে সালাম করেছে কথা বলতে চায় তার সাথে কথা বলেন যদি বেশি সময় না থাকে একটু সালাম দেওয়ার পরে বলে দেন যে ভাই এখন ব্যস্ত আছি আপনার কি বিষয় যদি বড় বিষয় মনে হয় যে না পাঁচ মিনিট দশ মিনিট লাগবে যার আপনার ফুরসত নেই অসুবিধা নেই এই নয় যে আপনার কাজকে নষ্ট করবেন আপনার যে প্রোগ্রাম আছে তা নষ্ট করবেন আপনার যে স্কেজল আছে তা নষ্ট না জরুরি নয় আপনি বলেন যে ঠিক আছে এর জন্য অন্য সময় অমুক সময় আসে কোনো অসুবিধা নেই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম চেহারাই চেহারা মিলিয়ে কথা বলতেন এটা হচ্ছে রসুল্লাহ উত্তম চরিত্র এতে মানুষের অন্তরকে কেড়ে নেওয়া যায় জয় করা এতে মানুষকে খুশি করা যায় বেশি কথা বলার সময় নেই কেমন আছেন ভালো সালাম আলী রহমতুল্লাহ আলহাম তারপরে কেমন আছেন ভালো আছেন হ্যাঁ, কিন্তু চেহারায় চেহারা মিলিয়ে কথা বলেন এমন কি মানুষ মানুষের সাথে যখন কথা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা লোকেরা মনে করত প্রত্যেকে মনে করত যে আমাকে মোহাম্মদ সাল্লাম আমার রসুল সবচেয়ে বেশি ভালোবাসেন যার সাথে দেখা হইতো যে কোনো সাহায্য আঁকতেন নবী করিম সাল্লামের নেই হ্যাঁ, এবং দেখা সাক্ষাৎ আমি মনে হয় সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র কার কাছে রসুল্লাহ সাল্লাহামের এই মর্মে আমরিবিন আসাদ আল্লাহ থেকে একটি আমর বিন আল্লাহ তালান থেকে বর্ণিত রয়েছেন তিনি আবদুল্লাহ বিন আবদুল্লাহ বা এই আমর নাস তো তিনি বলছেন যে আমি ইসলাম কবুল করলাম একটু লেটে ইসলাম কবুল করেছিলেন তারপরে রসুল্লাহ সাথে যখনই সাক্ষাৎ করতাম হেসে কথা বলতেন এই হেসে কথা বলতেন আর তার কথায় বুঝতাম যে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে একদিন মনে হলো ব্যাপারটা জেনুইন আমাকে সত্যি সবচেয়ে বেশি ভালোবাসে আমার বিশ্বাস তার আখলাখ চরিত্র দেখে যে রাসুল্লাহ সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে সবচেয়ে বেশি ভালোবাসে ভুলেই গেছে সব কথা ভুলেই গেছে সবচেয়ে বেশি ভালোবাসে অথচ এগুলোর মধ্যে তিনি না তাই না চরিত্রে এত খুশি হয়েছেন যে আমাকে মনে হয় বেশি আচ্ছা, জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আইল হাদিস বর্ণনা করেছে নাস সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন আপনি তখন রসুল্লাহ কি জবাব দিয়েছিলেন তাহলে আয়েশা আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনি যে তো না ইসলামের ব্যাপার আর মহিলা মানুষ পুরুষদের মধ্যে কাকে ভালোবাসা ভাবছেন পুরুষদের মধ্যে মনে হয় হ্যাঁ, এক নম্বরের নাম কার আসবে আমারই আসবে আমারই কাজ বাবা বুঝছেন অমিনা রেজাল ইয়া রসুল্লাহ পুরুষদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তখন নবী সাল বলছেন আবুহা আবুহা তারা আবু বকর সিদ্দিককে সবচেয়ে বেশি ভালোবাসে তিনি সবচেয়ে প্রিয় মানুষ আমার কাছে আমরা আজ বলছেন সে বর্ণনা রয়েছে তারপরে আমি আজ জিজ্ঞাসা করলাম লজ্জায় জিজ্ঞেস করলাম না যেটা আচ্ছা, হয়তো সিরিয়াল অনেক দূর চলে যাবে অনেক দূর চলে যাবে আমাকে আর জিজ্ঞাসা করবো থাক ও ঢাকাই থাক বিষয়টা জারির আবদুল্লাহ বলছেন মারা আলী রাসুল্লাহ আসলাম তো ইল্লা তাবাসা মাফি রাসুল্লাহ সাল্লাহামের সাথে ইসলাম কবুল করার পরে যখনই আমার সাথে সাক্ষাৎ হতো যখনই তিনি দেখতেন তখনই আমাকে দেখে মুচকি হাসত হেসে উঠতেন কত খুশি হয় মানুষ সালাম আলাইকুম কেমন আছেন তাই না যদি মুখটা ভারী সালাম আলাইকুম না মুখ ভারী করে কথা বলবেন না বোখারি মুসলিমের হাদিস তিনি বলছেন যে যেদিন থেকে আমি মুসলিম হয়েছি তারপর থেকে যখনই নবী আমাকে দেখতেন তখনই হেসে কথা বলতেন চাইতে বেশি কাউকে মুচকি হাসিতে দেখিনি বেশি তাকে হাসিতে তাহলে মুচকি হাসি হচ্ছে প্রশংসনীয় হ্যাঁ হাসি মুখে কথা বলে হাসি মুখে কথা বলবে আর ওর চাইতে জোরে একটু হাসি হচ্ছে ভালো না হ্যাঁ ওর চাইতে বেশি যাতে আওয়াজ হয়তো চিৎকার করে নাই কিন্তু হাসি জোরে হাসি একটু জোরে হাসি আওয়াজ জোরে হয় না কিন্তু হাসিতে একটু দাঁত বেরিয়ে যায় মুখটা হা হয়ে যায় এইরকম হাসি তার দেহের মধ্যম হাসি এটাও খুব বেশি পছন্দনীয় না অল্প হাসলে অপছন্দনীয় নয় নবী করিম সাল্লাম বেশি হাসতে নিষেধ করেছেন মধ্যম হাসিটাও বেশি নিষেধ করা হয়েছে এতে মানুষের ইমান দুর্বল হয়ে যায় আখের সম্পর্কে গাফিল হয়ে যায় মদ থেকে কবরের জীবন থেকে গাফিল হয়ে যায় আর দুনিয়ামুখী হয়ে যায় যারা বেশি বেশি হাসে আর আর একটা হাসি হচ্ছে কাহা হাসি অট্ট হাসি অট্ট হাসি হা করে এই হাসি এই হাসি আওয়াজ আর হা করে এই হাসি সর্বদাই অপছন্দনীয় এই হাসি সবসময় অপছন্দনীয় এইরকম হাসি কোনো মুসলিমের জন্য বাঞ্ছনীয় নাই রাসুল্লাহ সাল্লাম যখন কথা বলতেন তার কথা বলার আদর শুনেন তার আখলাপ চরিত্র কথা বলতে গিয়ে অনেকে দ্রুত কথা বলেন না দ্রুত কথা বল দ্রুত কথা বললে কথায় জড়তা চলে আসে ভাষায় ভুল হয় পক্ষান্তরে থেমে থেমে ধীর স্থিরতার সঙ্গে কথা বলেন ঠান্ডা মেজাজে কথা বলেন পদস্খলন ঘটবে না কথা বলতে গিয়ে না ভাষার ভুল হবে না কথা বলতে গিয়ে যেটা বলতে হতো না বলে ফেলার পরে মুখ থেকে যখন এই গুলি ছুটে গেছে তারপরে ফিরিয়ে নেওয়া যায় না বুঝতে পেরেছেন মানুষের ভাষা কথা এমন একটা মারাত্মক জিনিস যে মুখ থেকে বেরিয়ে যাওয়ার পরে আর ফিরিয়ে নেওয়া যায় না এটাকে ফিরিয়ে নিলাম না আর ফিরিয়ে নিলাম না বলে ফেলেছে না রেকর্ড হোক আর না হোক সামনের লোকেরা শুনে গেছে সাবধান কথা বলার ক্ষেত্রে যে কথা লাউ কেউ যদি গণনা করতো গণনাকারী যদি গণনা করতে চাইতো যে এক দুই তিন চার পাঁচ ছয় কতটি কথা বললেন কটা কথা বললেন কটা কালিমা শব্দ বললেন তো করে নিতে পারত ওখানে মুসলিমের রিবাজ রয়েছে রাসুল্লাহ সাল্লা কথা এত সাজানো হইতো গুছানো হইতো এত সুন্দর হইতো ওয়াকানা কালাম ফাসলাম যে কেউ সন্ত সবাই বুঝতে পারে আর এটা হচ্ছে ভাষা আর বাকশক্তির পটু হওয়ার পরিচয় এই শক্তির পটু ওই নয় যেই ব্যক্তি একেবারে বড় সাহিত্যিক ভাষা বলতে পারে আর এমন ভাষা বলে যে কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ছাড়া আর কেউ বুঝবে না মাধ্যমিক পর্যায়ে বুঝবেই না তার ভাষা গ্রামের রোজে বোঝাই মুশকিল কারণ সে ডক্টর হয়ে চলে এসছে মাস্টার্স করে এসছে সুতরাং তার ভাষা গ্রামের লোকেরা আর ভাই বোনেরা আত্মীয় স্বজন কেন বুঝবে না এটা যোগ্যতা নাই এটা হচ্ছে অযোগ্যতা যোগ্যতা হচ্ছে আপনার কথা ক্লিনার মূর্খ নিরক্ষর ব্যক্তি যে কিছুই জানেন না টিপসই করতে হয় সেই ব্যক্তি থেকে শুরু করে ওপর মহল পর্যন্ত সকলে বুঝতে পারে এইরকম ভাষা হওয়া উচিত রাসুল্লাহ সাল্লাহ ভাষা বলছি খুব সহজ ছিল ওয়ালাম এখন ইয়াসরুদ হুসাদ্দান থার থার থার করে কথা বলতেন না তাড়াতাড়ি কথা বলতেন না ওয়াকানা ইউইদুল কালিমাতা সালাসান হাতা তুফা আনহু প্রত্যেকটি কথা বিশেষ করে গুরুত্বপূর্ণ কথা জীবনে তিনবার করে ফিরাল একটা কথা তিনবার করে বলতেন প্রত্যেকটা কথা যদি তিনবার করে বলে তো খারাপ লাগবে স্বাভাবিক প্রত্যেকটা কথা নিজের আলোচনা বা যে কোনো কথা বলতে তিনবার বলেন তাহলে খারাপ লাগে কিন্তু বিশেষ বিশেষ কথা গল্পতে গল্পতে একটা দেখলেন এইটা গুরুত্বপূর্ণ বিষয় তারপর ওইটা একবার বলে দেওয়ার পর বললেন যে শুনলেন তো বললাম যে এই কথা তিনবার তাকে তাই না এইভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কথা তিনবার করে বলতেন যাতে করে প্রত্যেকে বুঝে নেই প্রথমবার গাফিল ছিল দ্বিতীয়বার শুনেছে ভালো করে বুঝতে পারে তৃতীয়বার শুনলো ফুল বুঝে কারো যদি দোষ ত্রুটি দেখতেন বিশেষ করে ব্যক্তি জীবনের দোষ ত্রুটি বা এমন পরিবার পারিবারিক দোষ ত্রুটি যেগুলি দিয়ে আমার আপনার ক্ষতি হবে না ব্যক্তি জীবনের দোষ ত্রুটি পারিবারিক দোষ ত্রুটি এমন কিছু আখলাখ চরিত্র বা কিছু দোষ দেখা দিল যেইগুলির দ্বারা আমার আপনার কোনো মুসলিমের কোনো মানুষের ক্ষতি হবে না এইরকম যদি দোষ হতো তাহলে নাম ধরে বলতেন না যে অমুক লোক মদিনা অমুক গ্রামের লোক অমুক বংশের এই লোক এইরকম দোষ করেছে এটা ওটাই হওয়া উচিত না না এইরকম করতেন না এরকম করতেন না কিন্তু যখন দেখবেন যে ওর কোন কথা দ্বারা বা কোনো আচরণ দ্বারা কিছু লোক অথবা অনেক লোক বা একজন লোক ক্ষতিগ্রস্ত হবে তখন সেই ক্ষেত্রে নাম ধরে বলে দিতে নাম ধরে বলতে হবে আর সেই ক্ষেত্রে ক্ষতি দুনিয়ার ক্ষতি হোক অথবা দিনের ক্ষতি হোক ইসলামের ক্ষেত্রে ক্ষতি হতে পারে এই বিষয়টা অনেকেই বুঝেন না না না মানুষের দোষ নাম ধরে বলতে নাই না এই বিষয়টা এইভাবে বলা অসম্পূর্ণ কথা মানুষের দোষ কিছু আছে যেগুলি নাম ধরে বলতে নেই একটা লোকের টাকনার নিচে কাপড় হারাম না জায়েজ হারাম কিন্তু এই তার টাকনার নিচের কাপড় দিয়ে কোন মানুষের ক্ষতি হবে কোন মানুষের ক্ষতি হবে না একটা লোক ফজর নামাজে জামাতে দেখা যায় না ওই মহল্লাতে নামাজ পড়ে কিন্তু দিতে পার না তাহলে এই ফজর নামাজে ওই লোকটা আসে না তা দিয়ে আমাদের কারো ক্ষতি হবে কোন মুসলিম অমুসলিমের ক্ষতি হবে ক্ষতি হবে না তাহলে এই বিষয়টা তে আমভাবে কিছু লোকের আছে যারা মুসলিম সমাজের কিন্তু এইভাবে ফজর নামাজে দেখা যায় ঢাকনার নিচে কামড় পরে হ্যাঁ যেগুলো গুনহার কাজ যেগুলো অন্যায় কাজ যেগুলো ইমানের দুর্বলতা ইত্যাদি তাই না এক উদাহরণস্বরূপ কিন্তু একজন লোক বিয়ে করতে চলেছে চরিত্রহীন হ্যাঁ? বেনামাজি সিরকি আকিদা রাখে এটা ভালো পর্দা নাসের মেয়েকে সহি আকিদার মেয়েকে বিয়ে করতে চলেছে একটা মেয়ে ক্ষতিগ্রস্ত হবে তার পরিবারটা শুধু ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ ক্ষতিগ্রস্ত হবে না হবে না চরিত্র হইতে বিয়ে করতে চলেছে ভালো একটা মেয়েকে দিনদার মেয়েকে আর আপনি জানেন এই খারাপ চরিত্রগুলি ওরা জানে না মেয়ের পরিবার জানে না তাহলে বলা ফরজ কিনা তাহলে বোঝা গেল যে নাম ধরে নাম ধরে বলা যাবে না বলা যাবে না বলতে হবে যে হ্যাঁ কিছু লোকেরা আছে বিয়ে শাদী করে কিন্তু তাদের চরিত্র খারাপ চলবে যে এটি করা বুঝতে পারবেন যে হ্যাঁ, আমাদের এই বিয়ের ঘটনাকে এই বলতে চাইছে কথাটা বুঝতে পারবেন না অনেক বুঝতে পারবে না বিয়ে দিয়ে ফেললো খারাপ ছেলের সাথে ভাববে যে ছেলে তো কথা ভালো সুতরাং আপনার চরিত্র ভালো কথাবার্তা ভালো দেখছি বেশ ভালো আমাদের সামনে তো নামাজ পড়েছে তার মানে নামাজ কিন্তু আসলে নাই হবে না হবে না তাহলে একজন দুইজন বা একটা পরিবারের ক্ষতির আশঙ্কা যদি নাম ধরে বলা যায় তাহলে গোটা জাতির যদি ক্ষতির আশঙ্কা থাকে দুনিয়ার ক্ষতির ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে হয়তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অথবা বিবাসাদের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হলে যদি নাম ধরে বলা যায় তাহলে দিনের ক্ষেত্রে যদি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে তা নাম ধরে বলা যাবে না যাবে না কিন্তু এক শ্রেণীর মূর্খরা বুঝে না এই বিষয়টি অথবা বুঝার চেষ্টা করে আল্লাহ পাক যেন সকলকে হৃদায় থাকে রাসুল্লাহ সাল্লাম যদি সংশোধন হয়ে যায় বিনা নাম উল্লেখ করে তাহলে কখনো নাম ধরে কোনো দস্তুটি বলতেন না সংশোধন হয়ে যাবে তো নাম ধরার কি প্রয়োজন রয়েছে এখানে যদি দেখি যে কিছু ভাইয়েরা আছে দু একজন আছে ব্যতিক্রম যে আলোচনার সময় বাইরে দাঁড়িয়ে থাকে বিশেষ করে যে দিন হয়তো খাবার দাবার ব্যবস্থা থাকে বাইরে দাঁড়িয়ে আছে আলোচনার সময় বাইরে দাঁড়িয়ে আছে এখন ওর নাম ধরে অমুক অমুক ব্যক্তি এই আলোচনা এসে আলোচনায় শোনে না হ্যাঁ আলোচনায় এসে আলোচনা শোনে না ও বাইরে দাঁড়িয়ে থাকে অথচ ওখান দিয়ে মামুনেরা যাতায়াত করছে সেখানে দাঁড়িয়ে থাকা ঠিক নাই নাম ধরার প্রয়োজন রয়েছে নাম ধরার প্রয়োজন নেই এখানে আমভাবে বলে দিলেই চলে আমভাবে বলে দিলে চলে কিন্তু সাধারণ আমভাবে এক সপ্তাহ দুই সপ্তাহ বললাম তারপরে সংশোধন হইল না ও বেহায়া ও থাকবেই দাঁড়িয়ে ওখানে তার নাম ধরার প্রয়োজন আছে না নেই ওকে পার্সোনাল ডেকে বলি তাকেও যদি সংশোধন না হয় তাহলে তখন বলতে হবে দেখে বলে দিতে হবে কারণ এতে ক্ষতি হবে কিন্তু যদি সংশোধন হয়ে যায় বিনা নাম উল্লেখ করায় তাহলে সেটাই যথেষ্ট নবী কাছে কোনো অভিযোগ যদি পৌঁছিত কোনো সম্প্রদায় সম্পর্কে কোনো বংশ সম্পর্কে কোনো পরিবার সম্পর্কে তো বক্তব্যে উঠতেন খুদবাই উঠতেন বলতেন এমন কিছু লোকেরা রয়েছে যারা এই ধরনের আচরণ করে এই রকম কাজ করে হ্যাঁ যেটা ইসলামে নেই এই ধরনের কথা বলে সতর্ক সাবধান করে দিতেন নবী করিম সাল্লাম আল্লাহ পাখির জিকির আজকার সবসময় করতেন আর জিকির আজকার বলতে আমাদের বিদাতি সমাজের লোকেরা বুঝে বিদাতি জিকির জিকির মানে বিদাতি জিকির আল্লাহু ইল্লাল্লাহ হ্যাঁ সম্মিলিত একসাথে সুর ধরে হ্যাঁ না এগুলো জিকির নয় এগুলো হচ্ছে মানুষের তৈরি কাজ জিকির মানে স্মরণ করা আর স্মরণ করা পূর্ণাঙ্গ বাক্য দিয়ে হয় সুতরাং পূর্ণাঙ্গ বাক্য দিয়ে আল্লাহ পাকে স্মরণ করা হবে আল্লাহ আল্লাহ দিয়ে আল্লাহ পাকে স্মরণ হয় না যেমন আপনার বাপ মাকে স্মরণ করা টেলিফোন উঠিয়ে হ্যাঁ আব্বু আব্বু আর আম্মু আমু করলে হয় না আব্বু কেমন আছেন আম্মু কেমন আছেন কি লাগবে টাকা শেষ হয়ে গেছে নাকি পাঠাইতে হবে নাকি ঠিক না প্রত্যেকটা বাক্যে হয়তো আব্বু আব্বু করছে না মামু করছে না কথা বলছেন তাহলে একটা বাক্য বলছেন তাহলে আপনার বাপ মাকে স্মরণ করা হচ্ছে এই দুনিয়া এগুলো বুঝলে আর আল্লাহ পাকের জিকে আজকারে বিদ্যার্থীরা বুঝলো না সুবাহ আল্লাহ আল্লাহ পাক পাক পবিত্র আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ মহান লাহ আর সেটা সুর ধরে নাই গানের সুরে আর সম্মিলিত একসাথে নয় কারণ নবী করিম সাল্লাম তার সাহাবাহিকের আমরা সম্মিলিত জিকির করেননি আর সুর ধরে গানের তরিকায় জিকির করেননি নিজের নিজের স্মরণ আল্লাহকে স্মরণ করা নিজের অন্তর থেকে আর জবানে তারা স্মরণ করেছে সর্বদাই আল্লাহ রব্বুল আলমীকে স্মরণ করতেন অন্তর থেকে সবসময় আল্লাহকে স্মরণ করতেন পাক না পাক সব জায়গায় এবং সব সময় আল্লাহকে স্মরণ করা অন্তর থেকে কখনো বলতেন আর জবান দিয়ে স্মরণ একেবারে পাক অবস্থায় তারা বাথরুমে বসে আছে তখন না তখন না সেই সময় জিকির আজকাল না সেই সময় অন্তরে জিকির অন্তরে স্মরণ রাখা রাসুল্লাহ সাল্লাম এত বেশি আল্লাহ পাকে স্মরণ করতেন আর করতেন যে এক মজলিসে বসে কিছুক্ষণের একটা মজলিসে দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা মজলিসে রাসুল্লাহ সাল্লাহ এক একশো বার করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও রব্বেন ফিরলি ওয়াতুব আলাইয়া আমার তওবা কবুল করো অথচ তার গুনাহই নেই অগ্রিম ঘোষণা করা হয়েছে তোমার সব মাফ তারপরেও অতুব আমি আমার তওবা কবুল করো নিশ্চয়ই তুমি তওবা গ্রহণকারী এবং দয়াবান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে সত্তর বারের অধিক আর এক রয়েছে যে একশো বার করে পড়তেন আস্তা ফেরুল্লাহ আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি মাফ চাইছি অত এলেই আর তার কাছে ফিরে আসছি তার কাছে তবা করছি সবচেয়ে বেশি দোয়া যেটা ছিল সেটা ছিল আতে দুনিয়া হাসানা হাসানা দুনিয়া দিন দুনিয়ার চেয়ে ফেলে দুনিয়ার কল্যাণ দাও আর আখেরাতের কল্যাণ দাও দুনিয়ার কল্যাণ চাইবেন দুনিয়ায় কোন রকমের অনিষ্ট স্পর্শ করবে না দিন আখেরাতের কল্যাণ চাইলেন আপনার দিনের কোনো কিছু নষ্ট হবে না না ফরজ অজেব নষ্ট হবে না হারামকে আপনি আপনার জন্য বৈধ করবেন না হারাম কাজ করবেন না হারাম কথা বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান অফিল ফিল আখিরাতি হাসানা ওয়া না রসুল্লাহ সাল্লাহ আরো বেশি বেশি দোয়া করতে মোকাল্লেবাল কুলু হে অন্তরের আবর্তন বিবর্তনকারী অন্তর পরিবর্তনকারী মোকাল্লেবাল কুলু সাব্বেদ কালবি আলা দিনে আমার হৃদয়কে তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো অটল রাখো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে কোনো মজলিস শেষ হলে সম্মিলিত মোনাজাত করতেন না হ্যাঁ জলসাওয়াজ মহফিলের যে মোনাজাত আর ইজতেমার মোনাজাত আর এই মোনাজাত সেই মোনাজাত একসাথে বসেছি সুতরাং মোনাজাত এইরকম সম্মিলিত মোনাজাত করতেন না বরং কাফারাতুল মজলিস মজলিসের সমাপ্তিতে যে দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রমাণিত আল্লাহ তুমি পাক পবিত্র বা তোমার পবিত্রতা ঘোষণা করি তোমার প্রশংসা আচ্ছা ওয়া বিহামদিকা আসাদু আল্লাহ ইল্লা আমি সাক্ষী দিচ্ছি যে হে আল্লাহ তোমার ছাড়া কেউ সত্য মাহবুদ নেই আস্তা ফেরকা তোমার কাছে মাফ চাইছে অথু বেলে তোমার কাছে তোমার করছি রাসুল্লাহ সাল্লাহ বড় লজ্জাশীল ছিল লজ্জা করা ভালো গুণ ইমান ইমানের অনেকগুলি শাখা শাখা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে লজ্জা করা লজ্জা করা হচ্ছে ইমানের কি একটি অংশ বা ইমানের একটি শাখা তার লজ্জা হওয়া উচিত লজ্জা বাংলা ভাষায় লজ্জা বলা হয় দুই রকম লজ্জাকে একটা আপত্তিকর লজ্জা একটা শরীর সম্মত লজ্জা আরবি ভাষায় দুটো আলাদা আলাদা ভাষা আছে আল হায়া হায়া মানে যে লজ্জা সেটা প্রশংসিত লজ্জাশীল হয় লজ্জাশীল সুতরাং আপনি খালি গায়ে বাইরে বেরোতে পারছেন লজ্জাশীল সেই জন্য আপনি কখনো হাঁটুর ওপরে কাপড় উঠিতে পারেন তাই না লজ্জাশীল সেজন্য আপনি অবধুর ভাষায় কথা বলতে পারেন না কেউ যদি হইচই করে হইচই আপনি পছন্দ করেন লজ্জাশীল লজ্জাশীল সেই জন্য বেহায়াহি পেটের জন্য একটু অভাব হয়েছে হয়তো অসুবিধা নেই তাহলে রেম করে নেবো সামনে মাসে পরিশোধ করে দেবো কিন্তু ভিক্ষা করতে পারেন না লজ্জাশীল সেই জন্য মানুষের কাছে যখন তখন নিজের অভাবের কথা তুলে ধরবেন লজ্জা করেন আপনি পারেন না হ্যাঁ লজ্জাশীল এগুলো হচ্ছে প্রশংসিত লজ্জাশীল তাই না কিন্তু আর এক রকমের লজ্জা আছে এটা লোক এখানে নিয়ে এসে দাঁড় করে দেন কথা বলার জন্য লজ্জায় ভেঙে পড়লো আর সালাম আলাইকুম আলাইকুম সালাম আর কথা বলতে পারলো না এটা কিন্তু বাংলা ভাষায় লজ্জা বলা হয় দেখি ভালো জিনিস না কখনো না একটা ভালো কথা বলতে বলা হচ্ছে অথবা একটা ভালো কাজ করতে বলা হচ্ছে বলছে না না ভাই আমি পারবো না আমার দ্বারা হ্যাঁ না এই এই লজ্জাকে আরবি ভাষায় খাজাল বলা হয় খাজাল লজ্জায় মুখ খুলে না অথচ মানুষকে একটা ভালো কথা বলতে উপদেশ দিতেন মন্দ কাজ সম্পর্কে সতর্ক করতেন একটু নসিহত করতেন আপনি একজন প্রভাবশালী মানুষ মাসা আল্লাহ বড় ডিগ্রি নিয়ে এসছেন উচ্চশিক্ষিত এসছেন মাদ্রাসায় পড়া হোক আর স্কুল কলেজ পড়া হোক আপনার কথার একটা উইট ওয়েজন রয়েছে দেশে বা গ্রামে বলতেন না না না ভাই আমার দ্বারা কথা বলা হবে এটাও তো লজ্জা কিন্তু কোন লজ্জা এটা অপছন্দনীয় লজ্জা নিন্দিত লজ্জা এই লজ্জা ইসলামী জায়েজ নয় এইরকম লজ্জা যেটা ভালো কথা বলতে বাধা সৃষ্টি করে অন্যায় বাধা দিতে সৃষ্টি বাধা দেওয়ার কারণ অন্যায় বাধা দিতে আপনি পারলেন না অন্যায় বাধা দিতে বাধা সৃষ্টি করে এইরকম লজ্জা হচ্ছে খাজাল খাজাল জায়েজ নাই কখনো মুসলিম এইরকম হয় না তবে মুসলিম ভালো লজ্জা যেটা প্রশংসিত সেই রকম লজ্জাশীল হয় রসুল্লাহ অত্যন্ত লজ্জাশীল ছিলেন এমন লজ্জাশীল ছিলেন যেমন কুমারী মেয়েরা বিবাহের আগে এত লজ্জাশীল হয় যদি বলা হয় যে তোমার বিবাহ মুখে লাগছে এরা শুনতে পারবে না পালাইতে শুরু করবে কোথায় যে লুকাবার খুঁজে পাওয়া যাবে তাই হ্যাঁ আর যদি দেখে যে বাপ মা আলোচনা করেছে আমার বিয়ের উঠানে বাপ মা আলোচনা করেছে কোথায় যে লুকাইলো এ ঢুকছিল বাড়িতে বাড়িতে টান দিল তাই না এটা হচ্ছে কুমারী ব্যক্তির বা কুমারী মেয়ের লজ্জা ওখানে এলাকায় হাসাইয়ান কোনো কিছুকে ঘৃণা করলে যদি অপছন্দ হইতো ওরে ফাফি ওয়াজহি তাহলে তার চেহারাটা দেখলে বোঝা যেত যে এই দৃশ্যটা পছন্দ করলেন না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পছন্দ করলেন না কিন্তু লজ্জায় হয়তো কিছু বললেন না এই লোকটা লজ্জা পেয়ে যাবে এই লোকটা হয়তো মানানি হবে বললেন না রাসুল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন আজওয়াদান নাস কখনো রাসুল্লাহামের সাথে এমন হয়নি যে কোনো কিছু কেউ চেয়েছে আর খালি হাতে ফিরেছে যদি নবীর কাছে থাকে কাছে কখনো কেউ কিছু চেয়েছে যে রাসুল্লাহ আমার একটু অভাব আছে দেন আর নবী সাল্লাম দিতে পারেন বাইতুল মাল থেকে হোক আর নিজের বাড়ি থেকে হোক আর বললেন না আমার বাড়িতে যেহেতু পরিবারের খাবারের প্রয়োজন আছে সেই জন্য দেবো না এমনটা হয়নি খালি হাত কখন নিউ মুসলিম মুসলমান হচ্ছে অমুসলিম এসে নতুন মুসলমান হচ্ছে আর তারপরে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তাকে বেশ কিছু দান করছে দিচ্ছে এটা পেয়ে এত খুশি হয়েছে এত খুশি হয়েছে নিজের বংশে গোত্রে গিয়ে বলছে যে হে আমার জাতিরা হে আমার বংশের লোকেরা চলো চলো সব মুসলমান হয়ে যাও সব মুসলিম হয়ে যাও কেন আতা মাল্লা এমন দিচ্ছে এমন দিচ্ছে যে কোনোদিন অভাবের আর ভয় নেই গরিবের ভয় নেই দারিদ্রের কোনো ভয় থাকবে না মোহাম্মদের প্রতি মান নিয়ে আসলেই এইরকম মন্তব্য কার ছিল নিউ মুসলিম এখনো অন্তরে ইসলাম মজবুত হয়নি তার মন্তব্য ছিল অনেক হয়তো দুনিয়ার গরজ ইসলাম কবুল করেছে কিন্তু দুনিয়ার গরজ থাকেনি দুই দিন চার দিন থেকেছে নাসুরুল্লাহ সাল্লাহ ইসলামের উত্তম তরবিয়ত প্রশিক্ষণ যখন পেয়েছেন তখন তারা খাঁটি মুসলিম সাহাবিতে পরিণত হয়েছে রসুল্লাহ সাল্লাম বলতেন লাউ আন্নালি মিসলা বহুদিন জাহাবান ওহদ পাহাড়ের সমান যদি আল্লাহ আমাকে স্বর্ণ দিয়ে দিতেন মা সাররানি আন্তা আতি আলিয়া সালাসুল্লাইয়াল তো কখনো আমি পছন্দ করতাম না যে তিনটা রাত পার হয়ে যাক অহর পাহাড়ের সমান সোনা আছে স্বর্ণ আর তিনটা রাত পার হয়ে যাবে ওয়াইন দি সেই তিন রাত পার হয়ে চলে গেল আরো কিছু এক ভরি দুই ভরি সোনা থেকে গেল এটা হইতে পারে না সপ্তাহ তিন দিনের মধ্যে তার করে ইল্লা সাইন তবে হ্যাঁ যদি কখনো কিছু রাখি সামান্য আর সদৌল্লি দেয় সেটা ঋণ পরিশোধের উদ্দেশ্য আমার উপর যদি ঋণ থাকে ঋণের বোঝা মারাত্মক বোঝা আর ঋণের অবস্থায় মারা গেলে আল্লাহ কোনো মতেই মাফ করবে না শহীদ কলা মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ঋণদাতা ব্যক্তি মাফ না করেছে সেই জন্য ঋণের জন্য সেটা রাখতে পারি বোখারি মুসলিমের রেওয়ায়ত রয়েছে রাসুল্লাহ ধৈর্যশীল ছিল না ধৈর্যশীল হওয়া অত্যন্ত ভালো ভূমিকা মানুষের ধৈর্য না থাকলে সবর ধৈর্য না থাকলে দিনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় রসুল্লাহ সাল্লাহ কাছে এক বেদুইন বিয়াদব আসছে আর আসার পরে রসুল্লাহ ভাগ বন্টন করছেন ধন সম্পদ গণিমাতের এসে গলায় যে চাদর ছিল চাদর ধরে জোরে টান দিচ্ছে টান দিচ্ছে কেমন বেয়াদব অসম্ভব আর এমন টান দিয়েছে যে গলায় আঁচড় লেগেছে গেছে গলায় যদি গামছা থাকে অথবা কিছু থাকে আর জোরে টান দেওয়া হয় তাহলে অনেক দাগ হয়ে যেতে পারে দাগ কত জোরে টান দিয়েছিল রসুল্লাহ ওই বেদুইন যে গলাতে দাগ হয়ে গেছে রসুল্লাহ আর তারপরে বলছে ইয়া মোহাম্মদ ইয়া রসুল্লাহ বলছে না কারণ আদব কায়দে জান না কথা বলা হ্যাঁ আর আমাদের সাথে যদি কেউ একটা মূর্খ লোক যদি এরকম বেআদির কথা বলে তাহলে দেখেন কি করি হ্যাঁ ইয়া মোহাম্মদ আতে মালিল্লাহ এটা তোমার তোমার বাপের আল্লাহর মাল আল্লাহর মাল দাও আল্লাহর ধন এটা এইরকম বেয়াদবি কথা বলেছে কখনো রসুল্লাহাম সাল্লাম খারাপ কথা বলেননি রসুল্লাহ তার দিকে ফিরে দেখছেন আর ফায়াব দেশে হাসছেন সাহাবাদের বলছেন তাড়াতাড়ি ওকে দাও দাও যা যা চাইছে দাও রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম শুধু ধৈর্যশীল ছিলেন না বীর পুরুষও ছিলেন বীরত্ব অত্যন্ত জরুরি একজন মুসলিমের জন্য মুসলিম কখনো কাপুরুষ হয় না কাপুরুষ তো ওই ব্যক্তি হয় যে তকদিরে ইমান রাখে না তকদিরের ইমান দুর্বল যদি এখানে যাই ঝুঁকি আছে জানের ঝুঁকি মালের ঝুঁকি ক্ষতি হবে এই হবে সেই হবে সুতরাং যাব না তাহলে তকদিরের প্রতি ইমান দুর্বল হ্যাঁ দুই নম্বর দুর্বলতা হচ্ছে যে দীর্ঘদিন বাঁচতে চায় দীর্ঘদিন বাঁচতে চায় মরণের কাছে যেতে চাই না যার ফলে ওই সব রিস্কে যাব না ওইসব ঝুঁকিতে আমি নেই সবসময় নিজেকে সেভ করে চলব এইসব কথা একজন ভালো মমিনের কথা নয় যদি হক পথে থাকেন হক পথে সত্য পথে থাকেন তাহলে কৌশলের সাথে হিকমতের সাথে আগে বাড়েন না কাজ বন্ধ করে দিলাম কথা বন্ধ করে দিলাম প্রোগ্রাম বন্ধ করে দিলাম না এটা কখনো একজন বীর বাহাদুর মুসলিমের জন্য সেটা শোভনীয় নয় রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এত বীর বাহাদুর ছিলেন যে একজন সাহাবি বারাবিন মালিক বলছেন যে বারাবিন মালিক খুব বাহাদুর মানুষ ছিলেন খুব বীর বাহাদুর সাহাবি ছিলেন তারপরে বলছেন ওল্লাহ আল্লাহ কসম করে বলছে আহমার বাস যখন তুমুল যুদ্ধ শুরু হয়ে যেত জেহাদ হিসাবে জেহাদের ময়দানে তুমুল যুদ্ধ যখন শুরু হয়ে যেত না তাকিবে রসুল্লাহ তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পিছনে গিয়ে আমরা আশ্রয় নিতাম বাঁচতাম আত্মরক্ষা করবে আমাদের সাহস হতো না যে নবীর আগে গিয়ে আমরা হামলা করবো নবী সাল্লাহ আলী সাল্লামের কাছে গেল আর নবী করিম সাল্লাম কখনো পিস পাওয়া হইতেন না পেছনে থাকতেন না আজকালকার যারা কমান্ডার ও পিছনে গাইড করছে বসে বসে আর আমি আর না হলে কোনো দেশে ভোগ বিলাস করছে ফাইভ স্টার হোটেলে আর যখন বিজয় হলো সে দুনিয়ার বিজয় হোক আর যে কোনো বিজয় হোক স্বার্থের বিজয়ী আজকালকার বিজয় আর তখন এসে একবারে গদিতে বসে গেল আর আমি তাই না রাসুল্লাহ সাল্লাহ এরকম ছিলেন না জেহাদের ময়দানে সবসময় সামনের দিকে থাকতেন এই বিষয়ে যদি বিস্তারিত জানতে হয় হোনানের যুদ্ধের কথা দেখেন যে রাসুল্লাহ সাল্লাহাম এগিয়ে যাচ্ছেন অথচ তীর এমন মুসুলধার বৃষ্টির মতো বর্ষণ শুরু হয়েছে যে সাহাবিরা ভাগ বল সাহাবাই কেরাম সাহাবাই কেরাম আসলাম উপাসনা তাদের তারাও পালাতে শুরু করেছেন প্রথম চোটে পালিয়ে গেছে পরে ফিরে এসছেন তারা কিন্তু রাসুল্লাহ বলছেন আনান্নাবি আব্দুল মুতালিম আমি কোনো মিথ্যাবাদী নবী নই আর আমি হচ্ছে আব্দুল মোতালিবের সন্তান আমি করেছি আমি কখনো পিছপা হইতে পারি না রণক্ষেত্র থেকে আল্লাহ রাস্তায় জেহাদের ময়দান থেকে পালায়ন করতে পারি না মানুষের প্রয়োজন মেটাতেন যে কোনো প্রয়োজন যে কোনো প্রয়োজনে ডাক দিলে হাজির কখনো এই কথা বাহানা করা অবসর নেই ব্যস্ত এরকম করতেন না রসুল্লাহাম মানুষের প্রয়োজন পূরণ করতেন মানুষের ঋণ পরিশোধ করতেন বেলাল রাজি আল্লাহ তালানহ তার ঋণ পরিশোধ তার ঋণ পরিশোধ করছেন যারা অবিবাহিত মানুষ বিয়ে করতে পারে না পয়সার অভাবে মহরানা নেই টাকা নেই রসুল্লাহ সাহায্য সহযোগিতা করতেন তাদের বিবাহ দিয়ে দিতেন আপনারা ঘটনা জানেন যারা একটা আংটি খুঁজতে বললেন আংটিও পেল না যা কোরআন শিখিয়ে দাও বিবাহ দিয়েছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শুধু মুসলিমদের কাছে নয় মুসলিম মমিনের জন্য সাহাবির জন্য ইয়াহুদির ঘরে জাহির রাজিয়াল্লাহ তালার পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেছিলেন শহীদ হয়েছিল অবধের মধ্যে তারপরে তার বাবার ওপর অনেক ঋণ থেকে যায় ঋণের বোঝা থেকে যায় তার মধ্যে কিছু ঋণের পাওনা ইহুদিরও ছিল ইহুদি পেত ইহুদি খুব বাড়াবাড়ি কথাবার্তা বলতো অন্যায় কথা বলতো জাবের এই তোমার বাপ এইরকম হলো সেইরকম হলো আর দিয়ে গেল না টাকা পয়সা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুপারিশ করার জন্য ইহুদির কাছে একটু সময় দাও এই খেজুরের বাগান খেজুরগুলি পাকতে দাও তোমার ঋণ পরিশোধ হয়ে যাবে জাবের পক্ষ থেকে একবার আলী সালাসান তিন তিনবার করে ইয়াহুদির বাড়ি গেছেন একটা জাবের জন্য জাবের ঋণ যাতে করে একটু থামো একটু পরে নিও আচ্ছা সময় হলে তোমাকে দিয়ে দেবে আর এই সুপারিশ করার উদ্দেশ্যে রাসুল্লাহামের কাছে কোনো মহিলা যদি কোনো অভিযোগ করতেন মহিলার সমাজে কে মূল্য দেয় জাহিলিয়াতের যুগে যে যুগে মহিলাদেরকে মেয়েদেরকে একেবারে তুচ্ছ মনা করা হতো বেঁচে থাকার অধিকার নেই তাদেরকে জীবন্ত দাফন করে দেওয়া হতো সে যে কোনো মহিলা এসে এই জন্য বুড়ি মহিলা সুরায় মজাদার প্রথম আয়াত রয়েছে তাদের স্বামী আল্লাহ কৌলাল্লাতি দিল এই মহিলা এসে তার স্বামী তার সাথে জেহার করে ফেলেছে সুতরাং কাছে এসে অভিযোগ করছেন মনোযোগ সহকারে তার বিষয়টিকে তার শুনছেন এবং তার সমস্যার সমাধান দিচ্ছেন রাসুল্লাহ সাল্লামের কাছে একদিন এক লোক এসে বলছে যে ইয়ারসল্লাহ এসতে কি বাই না আমার উঠটা ভালো না এই উঠটা নিয়ে অশান্তি বলছে এর পিঠে চড়ে আরাম পাই না আর এই কাজগুলো ঠিক না খুব কষ্ট যে আমাদের দেশে আমাদের আঞ্চলিক ভাষায় ক্যাঠা বলে ক্যাঠা গরু বলে যে গরু বসে যায় লাঙ্গলে লাগালে বসে যায় গাড়িতে লাগালে বসে যায় হ্যাঁ তো এইরকম খারাপ উঁটটা ছিল ফায়াকুম মাহিলা বাইরি উঁটটার কাছে রাসুল্লাহ যাচ্ছেন উঁটের কাছে রাসুল্লাহ যাচ্ছেন ফায়াস্তাকিল বাইর উঁটের কাছে যেতেই উঁট ঝরঝর করে উঁটের চোখ দিয়ে পানি আসছে আর রাসুল্লাহ সাল্লামের কাছে এসে উঁট অভিযোগ করছে উঁটে পশুতে শেখায় কমপ্লেন করছে রসুল্লাহ সাল্লা ইসলামের কাছে যে রাসুল্লাহ এই যে মালি আমাকে মারধর করে আর খেতে দেয় অনাহারে রাখে কষ্ট দেয় আর বেশি বেশি আমার উপর কাজ চাপায় বোঝা চাপায় মুসনাদ আহমদের পশু পাখির অধিকার সম্পর্কে আলোচনা করতে গিয়ে পেশ করেছি তাহলে সাল্লাম মানুষের শুধু অভিযোগ শুনতেন না পশু পাখির অভিযোগ শুনতেন যেমন পাখির ক্ষেত্রে এইরকমই ঘটনা রয়েছে সুরা আম্বিয়ার আট নম্বর একশো সাত আল্লাহ সাদ করেছে সাল্লাহ আলমিন হে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তোমাকে জাহানের সমস্ত সৃষ্টির জন্য রহমত করুণা দয়া করে প্রেরণ করেছি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এত নমনীয় ছিলেন বিনয়ী ব্যক্তি ছিলেন যে কোনো বিধবার সাথে বিধবার প্রয়োজন মেটাতে যেতে কোনো আপত্তি নেই অসুবিধা একজন সমাজের সম্ভ্রান্ত মানুষ একটা বিধবার ঘরে যাবে বিধবার সমস্যার সমাধানে যাবে বাবা যায় মিসকিন গরিব দরিদ্র তার প্রয়োজন হাজা যা প্রয়োজন হতো যেদিকে ডাকতো এক বিধবা ডাকছে চলে গেল বিধবার প্রয়োজন পুরা করতে এক ডাকে মিসকিন দরিদ্র ব্যক্তি যে রাসল্লাহ আমার এরকম সমস্যা রয়েছে একটু সমস্যা রয়েছে এক মহিলা আসছে মহিলাও সে ফি আকলে হাসি রয়েছে মুসলিমের হাদিস যে ওর বুদ্ধি একটু কম ছিল শেষে এসে বলছে আরাসুল ইন্নালি আলাইকা হাজ আমার প্রয়োজন আছে আমার একটা কাজ করে দিতে হবে ফাকাল ইয়াউমা ফুলান অনুজরি আইয়াসসিকা বলো বলো বলছেন না আপনাকে লোকের সামনে বলতে পারবো না আমি একা একা বলতে হবে পার্সোনাল একটা কথা আছে কখন আয়ের দোষ মনে করলেন না যেটা আমাদের বলা হয় হ্যাঁ না না না না না এখন লোকজন আচ্ছা ঠিক আছে পরে আসবে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন চলো কোন জায়গায় গিয়ে বলবে চলো যেখানে ইচ্ছা তোমার হাতটা লাগে হাজা থেকে তোমার কি প্রয়োজন তোমার প্রয়োজনটা মিটিয়ে দিই ফাঁকামা মা নবীলাম গেলেন তার সাথে হাতটা কাজা হাজাতে কি প্রয়োজন ছিল সে প্রয়োজন মিটিয়ে দিলেন রাসুল্লাহাম বুড়ি মহিলা সামান নিয়ে যাচ্ছে ওটাতে পারছে না উঠিয়ে উঠিয়ে নিয়ে বাড়ি পৌঁছে দিচ্ছে নবী করিম সাল্লামের দাওয়াতের ক্ষেত্রে দেখুন আমাদের দাওয়াত দিলে আজকালকার দাওয়াত হয়েছে কি শ্রেণী বিভাগ দাওয়াত লেবার শ্রেণীর মানুষ দাওয়াত দিতে পারবে কাকে লেবার মানুষকে আলেম সমাজ দাওয়াত খাবে না ডাক্তার ইঞ্জিনিয়ার প্রশ্নই উঠে না তাই না শিক্ষিত লোকেরা এটা আমের লেবারের বাসায় দাওয়াত খাবে এটা ভালোই যায় না এমনকি এখানকার পরিস্থিতি এই সৌদি আরবে যা জানি ডাক্তার ডাক্তারের সাথে আত্মীয়তা দাওয়াত ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের সাথে তাদের সার্কেল আর ব্যবসায়ী ব্যবসায়ীদের সাথে ওরা সাধারণ কাউকে ডাকবে দাওয়াত দেবে না চাকরিজীবী কেউ ব্যবসায়ী আমরা ব্যবসায়ী লোক আমরা কেন দাওয়াত দেবো আমরা অমুক পার্টির লোক অন্যদেরকে কেন দাওয়াত দেব হয় রাজনৈতিক পার্টি পার্টি ভিত্তিক দাওয়াত আর না হলে ব্যবসায়ী ব্যবসায়ীকে দাওয়াত ডাক্তার ইঞ্জিনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ারকে দাওয়াত হ্যাঁ এইভাবে দাওয়াত সেরকম হয়েছে কোন ক্লিনারের বাসাতে দাওয়াত খাবে একজন শিক্ষিত মানুষ এটা আজকাল পাওয়াই মুশকিল রসুল্লাহ সাল্লি সাল্লামকে কেমন দাওয়াত দেওয়া হয়তো শোনেন অনেক সময় জবের রুটি শুকনো জবের রুটি আর তার সাথে তেল আর তাও তেল দীর্ঘদিন থাকার কারণে তেলে দুর্গন্ধ ছড়িয়ে গেছে আল এহাল সানেখা আর তখন আল মোতাগির রাহিয়া এমন তেল যেই তেলের বাঁশ আসতে শুরু সরিষার তেল আমরা দেখেছি সরিষার তেলকে ছয় মাস এক বছর রেখে দেন গন্ধ আসে না আসে না আসে ওই রকম যে কোনো তেলকে রেখে দেয় এত দুর্গন্ধ দীর্ঘদিন থাকলে সেই দাওয়াত কবর করতেন শুকনো রুটি খাওয়াবে আর সেই দুর্গন্ধযুক্ত তেল সবজিও না গোস্ত না আর মাছও না সব না আর বলতেন বিষয় চলেছে আরো বলতেন লাউ দিয়া গেলে ইয়া করা আমাকে কেউ যদি একটা খাসির বা মুরগি রানও এনে দেয় করা তা রান যদি এনে দেয় লাক্কা বিরুদ্ধ সেটি কবুল করো অলাউ দলিত আলিহি আর যদি আমাকে দাওয়াত দেওয়া হয় যে একটা রান খাওয়ার জন্য লাহাজাব তাহলে সে দাওয়াত আমি গ্রহণ করবো বোখারি ইতিহাস রয়েছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এমন গরিবীর জীবনযাপন স্বেচ্ছাই বেছে নিয়েছেন এমন নয় যে তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে হাদিস রয়েছে যে নবী সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ পাকে ইখতিয়ার দিলেন যে তুমি মালিকান রসুলান কিং রসুল হতে চাও না রসুলান নবিয়ান শুধু রসুল নবী হতে চাও তখন রসুল্লাহ সাল্লাম বললেন হি আল্লাহ আমি শুধু নবী রসুল হতে চাই আর একবার কোন রকম চলার মতো আমার কাছে কিছু থাক একদিন খাবো আল্লাহ তোমার শুক্রিয়া দেখো আর একদিন না খেয়ে না খেয়ে থাকবো ধৈর্য ধারণ করবো শুক্র করবো আর সাবর করবো যেদিন খাবো শুক্রিয়া আদায় করবো যেদিন খেতে পাবো না ধৈর্য ধারণ করো খিদার ওপর আর অভাবের ওপর ধৈর্য ধারণ করো নবী করিম সাল্লাহাম এইরকম জীবন আল্লাহ কাছ থেকে চেয়ে নিয়েছেন শেষ সময়ে রসুল্লাহ সাল্লাহামের সাল্লামের ইন্তেকাল যখন হচ্ছে তখন তার অবস্থা কি ছিল কান আল্লাহদ্দির তার একটি বর্ম ছিল যুদ্ধের ময়দানে যেটা শরীরে ব্যবহার করা হয় ইন্দাইয়াহুদি মার মারহুন ইন্দা এক ইয়াহুদির কাছে মদিনা দেওয়া হয়েছিল সেটাকে যেটাকে বলা হয় আমাদের বন্ধক হ্যাঁ বন্ধক রেখে কিছুটা জব আনা হয়েছিল নবী সারা জীবনটা চলে গেছে ইন্তকাল হয়ে গেল সেটা ছাড়িয়ে নিয়ে আসতে পারে অভাব থেকে জবাব থেকে এই ঋণটা পরিশোধ করে আসবো ওই জবের টাকাটা যে বিবিদের জন্য জবটা নিয়েছিলাম ওই টাকাটা দিয়ে আসবো আর কর্মটা ছাড়িয়ে নিয়ে আসবো এইটুকু সুযোগ সুবিধা হয়নি আর্থিক সচ্ছলতা হয়নি সাল্লাহ আলী সাল্লাম খালি মুসলিমের করেছে রাসুল্লাহ ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা করতেন আজকাল ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দাও অসম্ভব ছেলেরা মেয়েরা বাপ মাকে সালাম দিতে চান আর বাপ মা ছেলে সালাম দেয় যার ফলে ছেলে মেয়েরাও বরকত থেকে বঞ্চিত থাকে আর বাপ মাও রহমত বরকত থেকে বঞ্চিত থাকে তাহলে আমাদের অভ্যাসটা পাল্টানো উচিত আমাদের আমল পরিবর্তন করা উচিত একজন লোক কিছুদিন আগে ঘটনা সে অভিযোগ করছে যে আমার ছেলেমেয়েরা সালাম দেয় তখন তাকে কোনো এক ভাই শিক্ষিত মানুষ শেখাচ্ছে যে ঠিক আছে আপনি সালাম দিন ছেলেমেয়েরা সালাম দেয় না তো আপনি বাড়িতে ঢোকেন ছেলেমেয়েদেরকে সালাম দেন আপনার ছেলেমেয়েদের সাথে সাথে আপনি সালাম দেন তো এইভাবে সালাম দিলে তখন এই যে আর একটা তৈরি আছে লজ্জা এই লজ্জা অপছন্দনীয় লজ্জা খাজাল এই যে লজ্জা আছে এটা তখন কি হয়ে যাবে দূর হয়ে যাবে তো ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করতেন তাদের সাথে মজাক করতেন হক মজাক কোন বাতিল মজাক করতেন না অবৈধ মজাক করতেন না আর রসুল্লাহ সাল্লাম তাদেরকে সালাম দিতেন ছেলেমেয়েরা খেলাধুলা করছে ছেলেরা খেলাধুলা করছে রাস্তাঘাটে সালাম দিতেন সেই রয়েছে আল্লাহ বলছেন আর চাইতে বেশি পরিবার পরিজন ছেলে মেয়ে এর ওপর দয়ালু কোনো মানুষকে দেখিনি অত্যন্ত দয়ালু ছিলেন স্ত্রীর জন্য ছেলে মেয়ের জন্য পরিবার পরিজনের জন্য আত্মীয়দের জন্য ওয়াকানা এমন রবি সিবিয়ান খাইসাল্লাম আলিহিম ছোট ছোট বাচ্চারা নাবালক ছেলে এমন নয় সাবালক ছেলে বারো বছর চোদ্দ বছর হয়ে গেছে না নাবালক ছেলে চার বছর পাঁচ বছর সাত বছর আট বছরের ছেলে এরা খেলাধুলা করছে হয়তো ওই ছোট ছোট বাচ্চাদের সামনে দিয়ে গেলে ফাইসাল্লাম আলিম তাদেরকে সালাম বলতে আফসুস সালাম নবী বলছেন তোমরা সালাম কি করো প্রসার ঘটাও সালামকে ব্যাপকভাবে ছড়িয়ে দাও ওয়া কেমন তাম আর অভাবীদেরকে অন্নদান করো খেতে দাও হ্যাঁ ওয়াসিলুল আরহাম আত্মীয়দের সাথে সুসম্পর্ক করো ওয়াসাল্লু বিল্লাইল আর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করো পাঁচ ওয়াক্ত পড়ার পরে তদখলুল জান্নাতে সালাম তাহলে নিরাপদে সহি সালামতে জান্নাতে চলে যেতে পারবি আল্লাহ পাক আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন ইসলামী চরিত্র গঠনের তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক যেন দান করেন রাসুল্লাহামের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের অনুসরণ আল্লাহ দান করেন আল্লাহ আলম যেন আমাদেরকে আখেরাত মুখী করেন দুনিয়ামুখী না করেন আল্লাহ পাকরবুল আলমিন আমাদের আখেরাতকে যেন সুন্দর করে দেন দুনিয়াকেও যেন সুন্দর করে দেন ربنا آتنا في الدنيا حسنة وفي